লাকুম দীনাকুম আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিয়েছি ওয়াতমাম তো আলাইকুম নিয়ামতি এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করেছি বা সম্পন্ন করেছি রাদিতুল্লাকুমুল ইসলাম দিন এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন স্বরূপ মনোনীত করেছি দিন ইসলামে প্রত্যেকটি বিষয় সম্পর্কে দিক নির্দেশনা রয়েছে সেটা স্পষ্টভাবে হোক অথবা অস্পষ্ট হোক কোরআন এবং সন্না দিন ইসলাম বলতে কোরআন এবং সন্ন্যাই হয় স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে আর না হলে অস্পষ্টভাবে দিক নির্দেশনা রয়েছে যেটা সেখান থেকে ইস্তেমবাদ করার জন্য বের করার জন্য যোগ্য ওলামাই কেরামদের ইজতিহাদ মেহনতের প্রয়োজন রয়েছে এবং এই ইজতিহাদ এবং এলমি মেহনতের রাস্তা পথ কেমত পর্যন্ত খোলা আছে এই দরজা কেমন পর্যন্ত খোলা আছে ইজতেহাদের দরজা বন্ধ হয় নাই যেমন কিছু মুখাল্লিদিনরা মনে করে যে চার ইমামের মধ্যেই ছিল ইজতিহাদ সীমিত আর চার ইমামের সমাপ্তির সাথে সাথে ইজতেহাদের দরজা বন্ধ হয়ে গেছে এটি বড়ই ভুল কথা যদি তাই হয় তাহলে নতুন নতুন যে সমস্যাগুলি আসছে এগুলি সমাধান কোথা থেকে চার এমামের ফিকার কিতাবে খুঁজে পাওয়া যাবে তাহলে বোঝা যাচ্ছে যে এই ইজতেহাদের দরজা খোলা আছে সেই ইজতেহাদ আবার মজহাবের মধ্যে ঢুকেই করতে হবে হ্যাঁ স্বাধীনভাবে কোরআন সন্নাকে সামনে রেখে এবং সালাফে সালেহীন সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইনের যে ফাহম যে তাদের বুঝ তাদের যে দিন ইসলাম সম্পর্কে দৃষ্টিভঙ্গি সেটাকে সামনে রেখে ইজতেহাদ করা যাবে না এমন কথা নয় আল্লাহ রবুল্লা আলমিন আরো কোরআন এখানে বলেছে মা আফার রাতনা ফিল কিতাব ইমিন শেখ আল কিতাব কোরআনে ক্যারিমে কোন রকমের ত্রুটি রাখেনি তো আর কোরআনে ক্যারিমে কোন রকমের ত্রুটি নেই বা অসম্পূর্ণতা নেই তাতে যা কিছু প্রয়োজন তা অবশ্যই মানব জাতির কল্যাণের জন্য রয়েছে আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের বর্তমান যে বিশ্বের সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে করোনার ভাইরাস যা সারা বিশ্বকে গ্রাস করে ফেলেছে আল্লাহ রাবুল আলম যার উপর রহম করবেন সেই তার থেকে রক্ষা পাবে আর যাকে আল্লাহ রবুল আলম চাইবেন তাকে এই আজাব দিয়ে ধ্বংস করবেন এতে যেমন শিক্ষার অনেক দিক রয়েছে তেমন এর সাথে সংশ্লিষ্ট অনেক মাসাইল নতুন নতুন যা সামনে এসেছে যেসবের সমাধানের প্রয়োজন রয়েছে সুতরাং আজকের বিষয়বস্তু হচ্ছে করোনা সম্পর্কীয় ফিখি মাসাইল ফিখের এমন মশলা বা মাসাইল যে মাসাইলগুলির সম্পর্ক যে বিধিবিধানগুলির সম্পর্কে করোনা ভাইরাসের সাথে আর ফিকি মাসাইলের ক্ষেত্রে কোনো কোনো বিষয়ে ইজমা ঐক্যমত হতে পারে আবার কোনো কোনো বিষয়ে ইখতলাফ হতে পারে যে ক্ষেত্রে ইখতলাফ হবে সেই ক্ষেত্রে ইজতেহাদের সুযোগ রয়েছে কখনো কখনো ইজতেহাদি মাসাইলের ক্ষেত্রে ইখতলাফ থাকলে সেই ক্ষেত্রে সবাইকে একটি মতের উপর আসতেই হবে আর এক মতের উপর আসার জন্য বাধ্য করা হবে তাও নয় এবং যেটা আমি বলবো সেটাই একশো পারসেন্ট সেটা সত্য বা হক হবে ভুলের ঊর্ধ্বে হবে আর যেটা আমার বিরোধী বা বিপরীত যে বলবে মত পোষণ করবে সেটা একেবারে ভুল হবে একশো পারসেন্ট এটাও নাই এই ক্ষেত্রে প্রথমে স্মরণ করিয়ে দিতে চাইছি এমামে শাফে রহমতুল্লা আলের উক্তি তিনি বলছেন যে কালামি সওয়াবুন ইয়াহতামিলুল খাতা আমার কথা হচ্ছে ঠিক আমার যে মত যে কোন ফিকি মশলা মশালের ক্ষেত্রে এটা আমার ধারণায় ঠিক ইয়াহতামেলুল খাতা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে ও আখারে বা কালামুল মুখালেফে আমার যে বিরোধী বা যে ভিন্ন মত পোষণকারী তার কথা হচ্ছে বা তার মত হচ্ছে আমার বিশ্বাসে আমার ইস্তিহাদে খতাউন ভুল ইহতামেল সবাব কিন্তু সেটা ঠিক হওয়ারও সম্ভাবনা রয়েছে সুতরাং ইস্তিহাদি মাসাইলে জবরদস্তি বলে কিছু নেই আর সংকীর্ণতা আর কোনো অবকাশ নেই যেটা যেই ব্যক্তি বিশ্বাস করবে এবং যেটা যার কাছে কোরআন সন্ন্যার কাছাকাছি মনে হবে সেটাকে গ্রহণ করবে সেটার ওপর আমল করবে আর যেটা তাকে ভুল মনে হবে সেটা ছেড়ে দেবে কিন্তু হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণে নাই হাওয়ার ভিত্তিতে নাই খেয়াল খুশি নয় বরং দলিলের ভিত্তিতে সেটা হইতে হবে আল্লাহ যেন আমাদেরকে হক বুঝার তৌফিক দান করেন এবং হক সম্পর্কে জ্ঞান অর্জন করে তা আর প্রতি আমলের তৌফিক দান করেন এবং হক কথা প্রচার প্রসারের তৌফিক দান করেন আল্লাহ আরেন আল বাতিল বাতিল এবং বাতিলকে বাতিল বলে চেনার তৌফিক দান করেন অরজুকনা ইজতেনাবা আর বাতিল থেকে বেঁচে থাকার সতর্ক থাকার এবং সতর্ক রাখার তৌফিক দান করে আজকে যে মাসাইলগুলি আলোচনা করব সে মাসাইলগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসাইল এবং সময় যদি আমাদের সাঁত দেয় তাহলে ইনশা আল্লাহ তালা পঁচিশটির বেশি মাসাইল ইনশা আল্লাহ তালা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব প্রথম যে বিষয়টি দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে এই যে মহামারী আর সে করোনা ভাইরাসের মহামারী হোক অথবা অন্য কোনো মহামারী হোক না কেন যা অতীতে এসেছে অথবা আগামীতে আসবে যে কোনো মহামারী থেকে আত্মরক্ষার জন্য ভ্যাকসিনেশন বা টিকা নেওয়া জায়েজ কিনা অর্থাৎ মহামারী এখনো আসেনি বা মহামারীতে কেউ আক্রান্ত হয়নি অগ্রিম প্রতিরক্ষার ব্যবস্থা নেওয়া সুরক্ষার জন্য ভ্যাকসিনেশন যেসব টিকা হয়ে থাকে বা যেসব ইঞ্জেকশন হয়ে থাকে সেগুলি নেওয়া কি কিনা রোগ আসার আগে রোগ থেকে প্রতিরক্ষার ব্যবস্থা নেওয়া কি কিনা এই বিষয়ে যদিও অলামাদের ইতলাফ রয়েছে কিন্তু সৌদি আরবের বিগত বড় মুফতি এবং মুসলিম বিশ্বের বা পৃথিবীর সবচেয়ে বড় আলিম বিংশ শতাব্দীর আল্লামা শেখ আবদুল্লাহ বাদ রহমতুল্লাহ আলাই যে মতটিকে পছন্দ করেছেন সেটা হচ্ছে যে এই ভ্যাকসিনেশন বা টিকা নেওয়া যায় সেটা বাচ্চাদের টিকা হোক অথবা কোনো মহামারী থেকে আত্মরক্ষার জন্য টিকা হোক জাহেজ এবং সেটি আল্লাহর প্রতি তওয়াক্কল বা আস্থা ভরসার পরিপন্থী নয় যেমন যারা বলেছে যে টিকা নেওয়া জায়েজ নয় তারা বলছে আল্লাহর পর আস্থা ভরসা নেই যে আমরা টিকা নেব অথবা এই রকমের কোনো কিছু ব্যবহার করব আগে থেকে অথচ আমরা এখনো আক্রান্ত হইনি তো এই যুক্তি ঠিক নয় বরং এটি আল্লাহর উপরে ভরসা এবং তার সাথে সাথে নিজের কর্ম করা হুয়া মিনাল আখজবিল আসবাব বরং এটা হচ্ছে মাধ্যম গ্রহণ করা সেটা হচ্ছে বাঁচার জন্য অগ্রিম ব্যবস্থা করা যেমন আমরা যে কোনো অনিষ্ট থেকে বাঁচার জন্য অগ্রিম ব্যবস্থা নিয়ে থাকি রসুল্লাহ সাল্লাহ জিহাদের ময়দানে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য শরীরে বর্ম ব্যবহার করেছেন মাথায় লোহার টুপি ব্যবহার করেছেন ইত্যাদি ইত্যাদি এইরকমই তিনি সেখানে বাজ রহমতুল্লাহ আলাই এর বৈধতা আর দলিল হিসাবে পেশ করেছেন সকাল সন্ধ্যার জিকির আজকার আজকার উসাবাহ অল মাসা সকাল সন্ধ্যার জিকির আজকার আমরা পড়ে থাকি সুস্থ অবস্থায় কিসের জন্য বিভিন্ন রকম অনিষ্ট রয়েছে সৃষ্টির অনিষ্ট সৃষ্টির মধ্যে জিনের অনিষ্ট মানুষের অনিষ্ট সাপ বিছর অনিষ্ট এবং যত কিছু রয়েছে রোগ বালা মুসিবতের অনিষ্ট থেকে প্রকাশ্য অথবা গোপনীয় ফিতনা ফাসাদ এবং অশান্তি থেকে আত্মরক্ষার জন্য হেফাজতের জন্য আমরা সকাল সন্ধ্যার জিকির আজকার পাঠ করে থাকি যা শরীয়ত সম্মত এবং বিশেষ করে এই সময়গুলিতে যে সময় বালা মুসিবত নেমে এসেছে আল্লাহর জমিনে বিশেষভাবে এই সকাল সন্ধ্যার জিকির আজকারগুলির হেফাজত করবেন যত্ন সহকারে পাঠ করবেন দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে ঔষধ ব্যবহার করার বিধান কি যে কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে আর তার মধ্যে একটি হচ্ছে যে কোনো মহামারী প্লেগ মহামারী থেকে বাঁচার জন্য বা মহামারী থেকে সুস্থতা লাভের জন্য আক্রান্ত হওয়ার পর ওষুধ ব্যবহার করা জায়েজ না হ্যাঁ জায়েজ ওষুধ ব্যবহার করা জায়েজ শুধু জায়েজ নয় বরং কাদিয়াজিব আহিয়ানান কখনো কখনো সেটা ফরজ ওষুধ ব্যবহার করা ফরজ যদি আমরা নিশ্চিত হতে পারি মোটামুটি বা আমাদের ধারণাটা প্রকট হয় যে এই ওষুধ প্রয়োগে আমি সুস্থ হতে পারবো আর যদি আমি ওষুধ ব্যবহার না করি তাহলে সর্বনাশ হওয়ার আশঙ্কা রয়েছে প্রাণনাশের আশঙ্কা রয়েছে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে তাহলে ওষুধ ব্যবহার করা ওয়াজিব সর্দি কাশি আছে জ্বর আছে আমি ওষুধ ব্যবহার না করলে ভালো হয়ে যাবে যদি মনে করেন সর্দি কাশি আছে ঠান্ডা লেগেছে চলে যাবে অসুবিধা নেই হয়তো এই ক্ষেত্রে ওষুধ ব্যবহার করা যায় বা মুস্তাহাব কখনো কখনো মুস্তাহাব কখনো যায় কিন্তু কখনো কখনো ওষুধ ব্যবহার করা অজীব ফরজ কখন যখন ওষুধ না ব্যবহার করলে আশঙ্কা রয়েছে ধ্বংস হয়ে যাওয়ার প্রাণ নাশের অথবা অঙ্গহানির জি আর ভালো করে জানা আছে যে এই ওষুধ ব্যবহার করলে আমি আশা করি সুস্থ হতে পারবো আল্লাহ রহমতে কারণ আল্লাহ রব কোরআন বলেছেন আল্লাহ তাকুল আনফুস তোমার নিজেদেরকে হত্যা করিও না সর্বনাশ করিও না ওলাতুল তুলকু বিআইদিকুম এলা তাহলোকা নিজেদেরকে ধ্বংসে পতিত করিয়া না সুতরাং দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে ওষুধ ব্যবহার করা যায় কখনো কখনো অজেব আর কখনো কখনো মুস্তাহাব ভালো তিন নম্বর যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে মহামারী যখন পৃথিবীতে ছড়িয়ে পড়ে কোনো এলাকায় বা কোনো দেশে তখন যেই দেশে মহামারী ছড়িয়ে পড়েছে সেই দেশে যাওয়া জায়েজ নয় এটা হচ্ছে আসল এবং যেই দেশে যেই এলাকায় মহামারী ছড়িয়ে পড়েছে সেই এলাকা থেকে পালায়ন করা অন্য এমন দেশে যেই দেশে মহামারী নেই সে দেশে যাওয়াও জাহেজ নয় এটি হচ্ছে অধিকাংশ আইম্মাই কেরাম আলামাই কেরামদের মত ইমাম শাহি এমামে আহমদ ইমাম আবু হানিফা রহমহমুল্লাহ এই তিন আইম্মা কেরামদের মত হচ্ছে এটি শুধু ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি ব্যতিক্রম বলেছেন যে যে যে এলাকায় বালা মুসিবত বা মহামারী নেমে আসবে সেখান থেকে বেরিয়ে যাওয়া জায়েজ বা যেখানে বালা মুসিবত নেই সেখানে যাওয়া জায়েজ কিন্তু স্পষ্ট সহিব খারি মুসলিমের হাদিসের খেলাফ এই ফতোয়া চার নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যখন মানুষ কোনো রোগে আক্রান্ত হয় তার মধ্যে একটি হচ্ছে করোনার ভাইরাস আর এই রকমের পরিস্থিতিতে শরীরের ওজুর যে অঙ্গগুলি রয়েছে সেসব অঙ্গে যদি কোনো কিছু লাগাতে হয় সে আপনার কোনো কোনো পটি লাগাতে হয় ব্যান্ডেজ করতে হয় বা কিছু করতে হয় আর অজুর প্রয়োজন রয়েছে বা গোসল যদি ফরজ হয় তো গোসলের প্রয়োজন রয়েছে তখন এই পটিকে সরিয়ে ফেলতে হবে যদি সেটা সরিয়ে ফেলা সম্ভব হয় পবিত্র অর্জনের সময় সেই শরীরের ওপর বা ওজোর অঙ্গের ওপর যে আরটি রয়েছে আবরণ রয়েছে সেটা সরিয়ে ফেলতে হবে যদি সেটা সরিয়ে ফেলা সম্ভব না হয় সেটা আপনার চিকিৎসা অনুমতি দিচ্ছে না বা সম্ভব হচ্ছে না তাহলে যে আবরণটি রয়েছে আপনার উজুর অঙ্গের ওপর সেই আবরণের ওপর মাসাহ করতে হবে মাসাহ করতে হাত ফেরাতে হবে যদি তাও সম্ভব না হয় যে আবরণটি রয়েছে তার মাসা করতে পারলেন না তাহলে আপনি কি করবেন তাহলে যতটা খোলা আছে ততটা ধুয়ে নেবেন আর যতটা ঢাকা আছে আবরণ নেই ততটা যে ধুতে পারছেন না এর বিকল্প হিসাবে আপনি তেয়াম্বম করে নেবেন এ হচ্ছে ফকাহায় কেরামদের ফতুয়া এই বিষয়ের ক্ষেত্রে পাঁচ নম্বরে যে বিষয়টি সেটা হচ্ছে এই মহামারীর সময় বাড়িতে সলাত আদি করতে হচ্ছে তো বাড়িতে যে আমরা সলাত আদি করব এই সলাত আদায় করার জন্য আমরা কি আজান দিতে পারবো বা আজান দেওয়ার হুকুমটা কি প্রথম কথা হচ্ছে যে মসজিদে আজান হবে মসজিদে যদিও সলাত না হোক আজান হবে আর আলহামদুলিল্লাহ মসজিদে সৌদি আরবে আজান হচ্ছে শুধু সলাৎ আপাতত বন্ধ রয়েছে মানুষের কল্যাণের জন্য তারপরে প্রত্যেক বাড়িতে বাড়িতে আজান দেওয়া এটি হচ্ছে মুস্তাহাব বা উত্তম আজান দেওয়াই হচ্ছে উত্তম বাড়িতে আজান দেওয়া হচ্ছে উত্তম সলাতের আগে মসজিদে যখন আজান হয়ে যাবে আর তারপরে পরে তার আগে নয় তারপরে বাড়িতে বাড়িতে আজান দেবে মুসল্লিরা মুসল্লিদের একজন আজান দেবে এবং এই আজান দেওয়াটি কয়েকজন সাহাবাই কেরাম থেকে প্রমাণিত যেমন জাবের রদি আল্লাহ তালানহ যেমন আনাস বিন মালিক যেমন সালাম বিন আকুয়া রদি আল্লাহ তালান আজমাইন এ সমস্ত সাহাবাই কেরাম থেকে বাড়িতে সলাৎ আদায় করার সময় আজান দেওয়া প্রমাণিত কিন্তু কেউ যদি মসজিদের আজান শুনতে পায় আর সেটাকে যথেষ্ট মনে করি আজান না দেয় বাড়িতে তাহলে তাতে কোনো আপত্তি নেই এটাও জায়জ কিন্তু উত্তম হচ্ছে প্রত্যেক বাড়িতে আজান দিয়ে বাড়ির যে সদস্যরা রয়েছে তাদেরকে সাথে নিয়ে সলাত আদি করা ছেলে মেয়ে যারাই রয়েছে তাদেরকে নিয়ে পরিবার নিয়ে জামাত সহকারে সলাত আদি করা পুরুষদের জন্য জামাতের বেশি গুরুত্ব রয়েছে আর মহিলাদের ক্ষেত্রে শুধু মহিলা হইলেও তাদের জন্য জামাত করা মুস্তাহাব তাদের ক্ষেত্রেও জামাত করা মুস্তাহাব ছয় নম্বর যে মশালা আলোচনা করব সেটা হচ্ছে এই যে আজান হচ্ছে অথচ মসজিদে সলাৎ হচ্ছে না এই ক্ষেত্রে একটি বাক্য বলতে হবে যে বাক্যটি হচ্ছে সল্লুফি বয়ুতেকুম বা সল্লুফি রেহালেকুম বা আসলাতফি বয়ুতেকুম আসলাতফি রেহালেকুম তোমরা সলাৎ আদায় করে নাও তোমাদের বাড়িতে বা তোমাদের বাসস্থানে আজানের সময় এই রকমের পরিস্থিতিতে যখন মসজিদে সলাত আদায় করা সম্ভব হচ্ছে না তখন মোয়াজদেন বলবে তোমরা বাড়িতে সলাত আদায় করে নাও বা তোমরা তোমাদের বাসায় সলাত আদায় করে নাও এই বাক্যটি বলার হুকুম কি এই বাক্যটি বলার হুকুম হচ্ছে মুস্তাহাব অজে ফরজ নয় অর্থাৎ কেউ যদি সাধারণ যে আজান রয়েছে সে আজানই দিয়ে দেয় আর জনগণের জানা আছে যে মসজিদে আজান হচ্ছে কিন্তু সলাৎ মসজিদে হবে না বিশেষ কারণে বাড়িতেই সলাত আদি করতে হবে যথেষ্ট ঘোষণা করে দেওয়া হয়েছে একবার যে মসজিদে সলাৎ হবে না আর মসজিদ বন্ধ আছে আর এই বাক্যটি নাও যদি বলে তবুও জায়জ কিন্তু মুস্তাহাব উত্তম হচ্ছে আজানে এই সল্লুফি বইতকুম বা সল্লুফি রেহালেকুম বলা কি হচ্ছে মুস্তাহাব মানে উত্তম কিন্তু এখন প্রশ্ন থেকে গেল যে এই যে বাক্যটি এই বাক্যটি কোন জায়গায় বলতে হবে কোন খানে বলতে হবে এই ক্ষেত্রে ফোকাহ কেরামদের তিনটি মত রয়েছে ফোকাহ কেরামদের তিনটি মত রয়েছে এই তিনটি মত আলোচনা করার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই ক্ষেত্রে বলি সেটা হচ্ছে আজকালকার মিডিয়াগুলি প্রচার করছে মুসলিমদের মিডিয়াগুলো বড় অজ্ঞ এবং মিডিয়া ব্যক্তিত্ব যারা আছে অধিকাংশই অজ্ঞ যাদের কোনো কোনো দিন জ্ঞান নেই কিন্তু তারা বিভিন্ন প্রচার মাধ্যমে কাজ করছে আজকাল বলছে বিভিন্ন দেশ সম্পর্কে সৌদি আরব বা কুয়েত সম্পর্কে সেখানে আজানের বাক্যে পরিবর্তন ঘটিয়েছে আজানের বাক্যে হ্যাঁ তারা পরিবর্তন ঘটিয়ে ফেলেছে আজানের বাক্য বদলিয়ে দিয়েছে এসব ভুল কথা আসলে এসবে জনগণ ভুল বুঝবে বিভ্রান্তির শিকার হবে এই ভাষাগুলি আসলে ঠিক নয় আজানের বাক্যে পরিবর্তন ঘটানো নয় আর আজানের বাক্য বদলে দেওয়া নয় বরং আজানের বাক্যে যেই বাক্যগুলি বাড়ানো হয়েছে বা এক বাক্যের বদলে আরেকটি বাক্য রাখা হয়েছে এটা রসুল্লাহ সাল্লাহ ইসলাম এবং সাহাবাই কারণে সোননাথ এটি সোননাথ তাহলে আপনাকে আপনাকে মিডিয়াতে আসতে হলে এই কথাটি বলতে হবে যে এই রকমের পরিস্থিতিতে এই বাক্যটি বলা সোননাথ শরীয়ত সম্মত কিন্তু এমনভাবে মিডিয়াতে পেশ করছেন যেন তারা ইসলামকে বদলে দিয়েছে ইসলামে তারা পরিবর্তন ঘটিয়েছে আউজবিল্লা সুতরাং এসব যারা মিডিয়াতে কাজ করছেন তাদেরকে নসিহা করব যে আপনারা এমন কিছু করবেন না যাতে ইসলামের ভাবমূর্তি নষ্ট হয় এবং ইসলাম বদনাম হয় অমুসলিমদের কাছে আর মুসলিম জনগণ যারা ইসলামের কিছু জানে না তার বিভ্রান্তির শিকার হয় আপনাদের কারণে অনেকেই গুমরাহের শিকার হবে আল্লাহ আপনাদের সকলকে হৃদায়ত করুন এবং সকলকে হক কথা সত্য কথা এবং সঠিক কথা বলার তৌফিক দান করুন যে কথা বলছিলাম যে এই আসলাতুফি বইতুকুম বা সল্লুফি বইতুকুম তোমরা তোমাদের বাড়িতে সলাত আদায় করো বা সল্লুফি রেহাল তোমরা তোমাদের বাসস্থানে সলাত সলাত আদায় করো এই বাক্যটি কোন জায়গায় বলতে হবে তিনটি মত রয়েছে এই ক্ষেত্রে তিনটার যে কোনোটি জায়জ যে কোনো একটি করলেও জায়জ প্রথম যেটি সেটা হচ্ছে সহি বখারি মুসলিমে উমার আল্লাহ তালানুর হাদিসে রয়েছে তাতে রয়েছে যে সেটা আজানের পরে তাহলে পুরো আজান যেভাবে রয়েছে নর্মাল আজান চার অক্তের আজান যেভাবে রয়েছে জানা আছে তারপরে ফজরের আজানে সলাত খৈরুমিয়াত খৈরুর নাম অতিরিক্ত রয়েছে এই আজান পুরো শেষ করে নেবে আর তারপরে বলবে সল্লুফি কুম বা সল্লুফি রেহাদেকুম এইভাবে বলবে তাহলে আজানের বাক্যের ভিতরে কোনো রকমের অদবদল হলো না বরং আজানের বাক্য আপন অবস্থায় পুরোটা যেমন থাকে তেমনই থাকলো আর তারপরে শেষখানে বলে দেওয়া হলো অবগতির জন্য বা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে সাল্লুফি বইয়ুত তোমরা তোমাদের বাড়িতে সালাত আদায় করে নাও দ্বিতীয় মত যেটি আবদুল্লাহ বিন আব্বাস আদি আল্লাহ তালা আনহমার হাদিসে বর্ণিত রয়েছে এবং তিনি রসুল উল্লাহ সাল্লামের জামানে যা শুনেছেন বা দেখেছেন তা তিনি বলেছেন সেখানে তার মোয়াজেনকে সেটা হচ্ছে যে হাইয়াল আসাল্লাহ হাইয়াল আল ফালার জায়গায় এই বাক্যটি বসাতে হবে অর্থাৎ হাইয়া আল আসাল্লাহ বলবে না হাইয়া আল ফালা বলবে না সেখানে কি বলবে আসাদু আন্না মোহাম্মদ উল্লাহ বলার পরে বলবে সল্লুফি বইউতেকুম সল্লুফি বইউতেকুম বা সল্লুফি রেহালেকুম সল্লুফি রেহালেকুম তোমরা তোমাদের বাড়িতেই বাসস্থানে সালাত আদায় করে নাও এটি দ্বিতীয় মত এটাও আমল করা যেতে পারে এখানে আমাদের আশেপাশে যে মসজিদ রয়েছে সেখানে এইভাবেও মোয়াজদানকে দেখছি তিনি আমল করছেন তৃতীয় যে আমলটি রয়েছে সেটা সোনানে নাসাইর হাদিসে রয়েছে নবী করিম সাল্লা সাল্লামের জনৈক সাহাবি বর্ণনা করছেন যে সেটা আন্নাহা তুজাদু ফিল আজানে বাদাল হাই আল্লাহ তাইন হাই আল্লাহ সাল্লাহ হাই আলাল ফালা বলার পরে এই বাক্যটি বাড়াইতে হবে তাহলে হাই আল্লাহ সাল্লাহ দুইবার বলবে হাই আলাল ফালা দুইবার বলবে আর তারপরে বলবে সল্লুফি বইউতেকুম সল্লুফি বইউতেকুম আর এ সমস্তই প্রমাণিত তিনটি যে বলা হলো সুতরাং তিনটার যে কোনোটি জায়েজ সাত নম্বরে যে মাস আলা সেটা এই মাস আলার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে মোয়াজান যখন সাল্লুফি রেহালেকুম বলবে তখন যারা আজান শুনছি আমরা আজান যারা শুনছেন তারা জবাবে কি বলবেন যেমন হাই সালাহ হাই আল ফালাহ যখন আমরা শুনি তখন বলতে হয় লাহাউলা কোয়াতা ইল্লা বিল্লাহ লাহাউলা কোয়াতা ইল্লা বিল্লাহ তো সল্লু ফিরে হালেকুম যখন আমরা শুনবো যে তোমরা তোমাদের বাড়িতে সলাত আদায় করে নাও তখন আমরা কি বলবো আমরা কি নবী সাল্লামের হাদিস ফকুল ইসলামা ইয়াকুল মোয়াজের মোয়াজেন যেমনটা বলে তেমনই বলবো অর্থাৎ মোয়াজেনও বলছে সল্লুফি আমরাও সল্লুফি বলবো নাকি হাইয়াল সালাহ হাইয়াল আল ফালার জায়গায় যেহেতু আপনার এই বাক্যটি রাখা হয়েছে সুতরাং আমরা লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লা বলব এই ক্ষেত্রে সঠিক মত এবং স্পষ্ট যেটি সেটা হচ্ছে যে সাল্লুফি বইউতে কুমের জবাবে লাহাউলা ওয়ালা ইল্লা বিল্লা বলবে যারা আজান শুনছে তারা বলবে লাহাউলা ওলা কুয়াতা ইল্লা বলে যেমন হাইয়া সালা সলাতের জন্য এসো হাইয়াল ফালা সার্বিক কল্যাণ মঙ্গলের জন্য মুক্তির জন্য এসো তখন আমরা বলছি যে আল্লাহর আল্লাহ প্রদত্ত ক্ষমতা ছাড়া আমাদের কোনো শক্তি ক্ষমতা নেই আল্লাহ যদি আমাদেরকে শক্তি সামর্থ্য দান করেন তো আসছি বা আসব ঠিক তেমনই সাল্লুফি রেহালেকু তোমরা সালাত আদায় করো তোমাদের বাড়িতেই বা বাসস্থানে যখন বলছেন মহাজন তখন আমরা বলবো যে আল্লাহ রবুল আলমিনের ক্ষমতা ছাড়া বা আল্লাহ প্রদত্ত ক্ষমতা ছাড়া আমাদের কোন শক্তি সামর্থ্য ক্ষমতা নেই আল্লাহ যদি শক্তি সামর্থ্য দান করেন তো আমরা বাড়িতে সলাত আদায় করব এইভাবে তাহলে আমরা সল্লুফির হালেকমের জবাবে বলবো লাহাউলা কুয়াতা ইল্লা দলিল কি তাহলে এর দলিল হচ্ছে আবদুল্লাহ বিন আব্বাস আল্লাহ তালহমার হাদিস তিনি যেহেতু বলেছেন যে এই বাক্যটি রাখতে হবে হাইয়াল আসলা হাইয়াল আল ফালার জায়গা স্থানে তাহলে হাই আল্লাহ সাল্লাহ হাই আল্লাহ বিকল্প হিসাবে যখন এই বাক্যটি রাখা হয়েছে সল্লুফি রেহালিকুম তাহলে হাই আল্লাহ হাই আল্লাহ ফালার জবাবে যেহেতু বিল্লাহ সুতরাং যেই বাক্যটি বিকল্পে রাখা হয়েছে সল্লুফি রেহালিকুম বা সল্লুফি বইতকুম তার জবাবেও লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লা বলতে হবে কারণ ওয়াল বাদালু লাহু হুকমুল মুবদালে যেটি বদলে বিকল্প রাখা হয়েছে যার বদলে এসেছে সেটির হুকুম গ্রহণ করবে হাইয়াল হাইয়াল আল ফালার বদলে যখন এইটা এসেছে সুতরাং হাইয়াল হাইয়াল ফালার জবাবে যখন লাহাউল্লা কত সুতরাং সাল্লুফি রেহাল হুকুমের জবাবেও বলতে হবে লাহাউলা ইল্লা বিল্লাহ আট নম্বরে যে মাস আল্লাহ সেটা হচ্ছে এর সাথেই সংশ্লিষ্ট যে সাল্লুফি বইউতে কুম তোমরা বাড়িতে সলাত আদায় করো বা সাল্লুফি রেহালে কুম তোমরা বাসস্থানে সলাত আদায় করো এই বাক্যটি কয়বার করে বলতে হবে আমার আলোচনা থেকে হয়তো বুঝতে পেরেছেন যে আমি দুইবার করে পড়ছি সুতরাং দুইবার করে বলতে হবে যেমন হাইয়া আল্লাহ দুইবার হাইয়া আল ফালা দুইবার ঠিক তেমনি তার বিকল্প হিসাবে যেহেতু এই বাক্য সুতরাং এটাও দুইবার করে মজেন বলবে সাল্লুফি বইউতে কুম সাল্লুফি বইউতে কুম দুইবার করে বলবে দলিল এই মর্মে একটি হাদিস রয়েছে সোনানে বাই হাকিতে ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলাই একটি হাদিস উল্লেখ করেছেন তার সোনান কিতাবে নয় নম্বরে যে মাস আলা সেটা হচ্ছে যে সাল্লুফি বইউতেকুম হাদিসে এসছে এবং সাল্লুফি রেহালেকুম তোমরা তোমাদের বাড়িতে সলা দেখো বাড়ি মানে যে তৈরিকৃত বাড়ি রয়েছে একে বইউত বা বাইত বলা হয় বাইতের বহু বচন বইউত আর রেহাল বলা হয় যেমন তামু রয়েছে অস্থায়ী বাড়িঘর যে মরুভূমিতে ধরেন রয়েছে সব টেন্ট লাগানো এগুলিকে বলা হয় তো এই বাক্য যে দুটি রয়েছে হাদিসে দুই রকম ভাবে এটা কখন বলতে হবে কিছু কিছু আলামারা বলেছেন যে শহরে যদি হয় তাহলে শহরের মোয়াজ্জেন বলবে সাল্লুফি বইয়ুতুকুম আর যদি মরুভূমিতে শহরের বাহিরে কোথাও মোয়াজ্জেন আজান দেয় তাহলে সেখানে বলে সাল্লু ফির হ্যালেগু তোমরা তোমাদের বাসস্থানে মানে অস্থায়ী যে তোমাদের ঘর অস্থায়ী বাসস্থান তাঁবু টেন্ট এসবগুলিতে তোমরা সলাত আদায় করে নাও কারণ রসুল্লাহ সাল্লামের জামানায় প্রচণ্ড বৃষ্টির সময় প্রচণ্ড ঠান্ডার সময় এই হুকুম দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঠান্ডার সময়ে শীতের সময়ে বা প্রচণ্ড বৃষ্টির সময়ে যদি <clears throat> মসজিদে আসতে বন্ধ আসতে নিষেধ করা হয় বা বলা হয় যে মসজিদে আসার প্রয়োজন নেই তোমরা তোমাদের বাড়িতে সলাত আদায় করে নাও মোয়াজেন যদি ঘোষণা করে এটা যদি শরীয়তে শরীয়ত সম্মত হয় বা বৈধ হয় তাহলে অথচ সেখানে মানুষের প্রাণনাশের ভয় নেই মানুষের জন্য কষ্ট অবশ্য রয়েছে প্রচন্ড বর্ষা বৃষ্টিতে প্রচণ্ড ঠান্ডায় মসজিদে আসা জামাতের জন্য কষ্টকর কিন্তু সেটা মানুষের জন্য ধ্বংসাত্মক নয় মানুষের সেখানে প্রাণনাশের ভয় নেই তাহলে এইরকম যে মহামারী আর এমন মহামারী যেটা প্রচণ্ড ছোঁয়াচে টাইপের তাতে মসজিদে আসায় যদি মুসলিম শাসক নিষেধ করে আর বাড়িতে সলাত আদি করে যেখানে প্রাণনাশেরও আশঙ্কা রয়েছে আর তা চোখের সামনে দেখতে পাচ্ছি বা আমরা মিডিয়ায় শুনতে পাচ্ছি যে কি যে অবস্থা বিভিন্ন দেশের তাহলে এই ক্ষেত্রে কারো আপত্তি করাটা মোটেই একজন জ্ঞানী মানুষের বা দিন সম্পর্কে যে জ্ঞান রাখা অকেফাল মানুষের পরিচয় নয় <clears throat> দশ নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে আসল হচ্ছে যে জামাতে সালাত আদায় করা ফরজ জামাতে সলাত আদায় করা ওয়াজেব বা ফরজ আর ওয়াজেব ফরজে কোনো পার্থক্য নেই অধিকাংশ আইম্মা কেরামদের নিকটে একমাত্র আবু হানিফার কাছে ওয়াজিব আর ফরজে পার্থক্য রয়েছে ইমাম আবু হানিফা এবং আমা আহমদ রাহেম আহমাল্লাহ এই দুই ইমামের মত হচ্ছে যে জামাতে সলাত আদায় করা অজিব আর যারা জাহির মজহাবের অনুসারী তারা তো বলছেন যে এর চাইতে বেশি তাদের ফতোয়া শক্ত যে জামাতে সলাত আদায় করা শর্ত অর্থাৎ কেউ যদি জামাত আসতে পারবে অথচ জামাতে সলাত আদায় করবে তারপরে একাকে সলাত আদায় করে তাহলে সলাৎ শুদ্ধ হবে না যদিও এই মতটি ঠিক নয় তো সঠিক মত হচ্ছে যে জামাতে সলাত আদায় করা ও আজেব যেমন আবু হানিফা আর ইমাম আহমদ রহমাল্লার মত কিন্তু যদি শরীয়তসম্মত ওজোর থাকে ওজোর অজুহাত থাকে তাহলে জামাত স্থগিত হয়ে যায় বা জামাত মাফ হয়ে যায় যেমন বর্তমান এই করোনার পরিস্থিতিতে জামাত সহকারে সলাত আদায় করা মসজিদে আর ওয়াজেব থাকে না ওয়ার কাউ মা রাখিন রুকুকারীদের সাথে রুকু করো জামাতে সলাত আদে করো সাল্লুম আল মুসাল্লিম এটা থাকে না এটা স্থগিত হয়ে যায় যখন মসজিদে আমরা জামাত করতে পারছি না তাহলে আমরা বাড়িতে জামাত করব। বাড়িতে আমরা জামাত করে সলাত আদায় করব নিজের পরিবার পরিজন নিয়ে পরিবার পরিজন নিয়ে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে পুরুষদের জন্য জামাত করে বাড়িতে সালাত আদায় করা বেশি গুরুত্বপূর্ণ পক্ষান্তরে মহিলাদের ক্ষেত্রে জামাত করা শুধু এই রকম পরিস্থিতি না সারা বছর মহিলারা বাড়িতেই সলাত আদি করবে যেসব মহিলারা রয়েছে বাড়িতে তারা আপোষে যদি জামাত করে এটি হচ্ছে মুস্তাহাব তাদের জন্য জামাত করা মুস্তাহাব যেমন বেশ কিছু হাদিস তারা প্রমাণিত হয় উম্মার কারদি আল্লাহ তালানা হাদিস আয়সারদি আল্লাহ তালানা এরকমই আরো সাহাবিয়াত বা জজ তাদের হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে যখন আমরা বাড়িতেই জামাত করে সলাত আদায় করবো সুতরাং মসজিদের মতো একটা জায়গা বা মোসাল্লা বিশেষ একটি জায়গা নির্ধারণ করে নেওয়া বাড়িতে যে এখানে আমরা সলাত আদায় করব যাতে করে সেই জায়গাটুকুর খেয়াল রাখা হয় পরিষ্কার পরিচ্ছন্নতার পবিত্রতার আর একটি জায়গাকে খাস করে নেওয়া হয় এটা শরীয়ত সম্মত বা সন্ন্যাত জি এই মর্মে রসুল্লাহ সাল্লাহাম এক সাহাবি ইতবান আল্লাহ তালাহ তিনি রসুল সাল্লাহামের কাছে দরখাস্ত করেছি আর রসুল আল্লাহ আপনি যদি আমার বাড়িতে আসতেন আর একটু সালাত আদায় করে দিতেন তো রসুল উল্লাহ বললেন যে ঠিক আছে তোমার বাড়িতে আসো গেলেন তার বাড়িতে একসময় রসুল উল্লাহ বললেন যে হ্যাঁ কোন জায়গায় তোমার বাড়িতে নামাজ পড়ে দেবো তখন একটি ঘরের এক কোনায় এক জায়গায় ইশারা করলেন যে এই জায়গায় আপনি সলাত আদায় করেন সুরুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এমাম হয়ে তারা মুক্তাদি এবং তাদের পরিবার মুক্তাদি হয়ে পেছনে তাদেরকে নিয়ে সলাত আদায় করেছিলেন এর দ্বারা বোঝা যায় যে প্রত্যেক বাড়িতে একটি বিশেষ জায়গা নির্ধারণ করা যেখানে সলাত আদায় করবে যদি কখনো ফরজ আদায় করতে হয় ওজোরে তাহলে ফরজ আদায় করবে আর সুন্নত গুলি সেখানে আদায় করবে এইরকম একটি জায়গাকে খাস করে নেওয়া সুন্নাত এখানে আরো মনে রাখতে হবে যে যখন আমরা মসজিদে জামাত আদায় করতে পারছি না বিশেষ কারণে অথচ আমাদের আলহামদুলিল্লাহ অভ্যাস রয়েছে জামাত সহকারে মসজিদে গিয়ে সলাত আদায় করা এটা হচ্ছে নিয়মিত আমাদের আমল যেসব ভাইদের আমল রয়েছে তাদের জন্য সুসংবাদ রয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সেই বুখারি হাদিস এজামারেজাল আব্দু আউ সাফার কোনো বান্দা যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে যায় যার ফলে ঠিকভাবে জামাতে সলাত আদায় করতে পারলো না ঠিকভাবে যে সেবাদবন্দিগুলি করছিল ফরজ না নফল সেগুলি আদায় করতে পারলো না তাহলে কোতেবালাহ মা কানা ইয়ামালু সাহিহাম মকিমান তার জন্য ততটাই লিখা হবে নাকি যতটা সে সুস্থ অবস্থায় এবং মকিম অবস্থায় থেকে আমল করত ওই আমলটাই তার কন্টিনিউ লিখা হবে তাহলে জামাত সহকারে সলা তাদে করলে যে পঁচিশ গুণ বা সাতাশ গুণ ইনশা আল্লাহ তা প্রত্যেক ভাইয়েরা যারা মসজিদে যেতে অভ্যস্ত কিন্তু বিশেষ কারণে এই রকমের পরিস্থিতিতে মসজিদে যেতে পারছেন না তাহলে ইনশা আল্লাহ তালা জামাতের সব বাড়িতে সলাত আদায় করে পাবেন এটি আল্লাহ রবুল্লা আলমিনের রসুল সাল্লাহ আলী সাল্লাম এই সুসংবাদ দিয়েছেন এগারো নম্বরে যেই মাস আল আলোচনা করব সেটি হচ্ছে জুমার সলাত যেহেতু এখন জুমার সলাতও এই করোনার ভাইরাসের পরিস্থিতিতে স্থগিত রয়েছে আসল হচ্ছে যে জুমার সলাত হচ্ছে ফরজ ওয়াজিব কিন্তু এই অজেব স্থগিত হয়ে যাবে যদি শরীয়ত সম্মত ওজোর থাকে শরীয়ত সম্মত ওজোর থাকে আর এটি হচ্ছে শরীয়ত সম্মত ওজোর যেমন আজকের আলোচনা থেকে স্পষ্ট হয়েছে এবং এর আগেও আলোচনা করেছি সুতরাং যখন আমাদের জুমার সলাত স্থগিত আপাতত তাহলে আমরা কি করব। আমরা জোহরের সলাত আদায় করব আমরা জহরের সলাত আদায করব আমরা জহরের সলাত আদায করব জুমার সলাত আদায় করব না কারণ কি এই ক্ষেত্রে যদিও এখতলাফ করেছে কিছু আলামারা এবং যেমন বলেছি এর আগে যে ইস্তিহাদি মাসাইলে ফোকাহামদের কেরামদের ইখতলাফ থাকে সবগুলি মোত্তাফাক আলে মাস আলা নয় সবগুলিতে ইজমা ঐক্যমত নেই বরং কিছু মাসাইল মাসাইল রয়েছে যেগুলিতে ঐক্যমত রয়েছে আর অধিকাংশ মাসাইল ইখতলাফ বা একাধিক মত পোষণ করেছেন ফোকাহাইকেরামগণ এই ক্ষেত্রে যেটা যার কাছে সহি মনে হবে সেটা নেবে এবং যার কথা আপনাদের সহি মনে হবে তার কথার প্রতি সেই আলেমের কথা বা সেই মুজতাহেদের কথার প্রতি আপনি একজন সাধারণ মানুষ হিসাবে আমল করবেন ইনশা আল্লাহ আল্লাহর কাছে আপনি মুক্তি লাভ করবেন জুমার সালাত বাড়িতে আদায় করা যাবে না ঈদের সালাতও বাড়িতে আদায় করা যাবে না কেন সৌদি আরবের সমস্ত আলামাইকার আমরা বলছেন যে কারণ এটি হচ্ছে মুসলিম শাসকের সাথে সম্পর্কিত মাস আলা মুসলিম শাসকের হুকুমে জুমা কায়েম হবে মুসলিম শাসকের হুকুমে ঈদ কায়েম হবে এই জন্য আমাদের দেশগুলিতে খেয়াল খুশি যে মানুষ আমল করে ঈদ চলতে থাকে তিন দিন ধরে কোথাও আজকে ঈদ হয়ে গেল কোথাও গতকালকে হয়েছে কোথাও আগামী দিন ঈদ হবে এই তিন দিন ধরে ঈদ চলতে থাকে একই এলাকায় একই ঈদগাহে দুদিন তিন দিন ঈদ চলতে থাকে আর আপোষে টেনশন হয় আর মানসিক অশান্তি সামাজিক অশান্তি বিরাজ করে আমাদের সমাজে আর আপোষের আলোচনা সমালোচনার ঝড় ইত্যাদি ইত্যাদি আল্লাহ রবুল্লা আলমী সব ফিতনা থেকে আমাদের হেফাজত করে কিন্তু যখন এই সব কাজগুলি সমষ্টিগত এবাদতগুলি মুসলিম শাসকের দায়িত্ব হচ্ছে বাস্তবায়ন করা একা কি যে এবাদতগুলি রয়েছে একে একে আমি সম্পাদন করতে পারি সেই এবাদত আমার সাথে সম্পর্কিত আমি তাহার যদি সলাত আদি করবো আমি সলাত উদ্দোহা পড়বো আমি ইত্যাদি নফল সিয়াম পালন করব ইত্যাদি সেগুলি আমার কাজ কিন্তু যখনই সমষ্টিগত বিষয় আসবে জুমার সালাদ ঈদের সালাদ ঈদ কুরবানি হজ আরাফা কোন দিন হবে এইসবগুলির হুকুম দেবেন মুসলিম শাসক যে যখন মুসলিম শাসক থেকেছেন জি হ্যাঁ। যদি মুসলিম শাসক জুমার সলাদ বা ঈদের সলাদ কখনো কোনো কারণে নিষেধ করেন তাহলে তাদের আনুগত্য করা ফরজ আর যখন মসজিদে মুসলিম সরকার জুমার সলাতের অনুমতি দিচ্ছেন না তখন বাড়িতে গিয়ে আমরা জুমার সলাত আদায় করব এটা যদি করি তাহলে আমাদের ঐক্য নষ্ট হবে আমাদের ঐক্য নষ্ট হবে যেটা হচ্ছে কোরআন সন্ন্যার উদ্দেশ্য সারে রসুল্লাহ সাল্লা আল্লাহর পক্ষ থেকে সারে তো আল্লাহ রব্বুল আলম রসুল সাল্লাহ আলী সাল্লাম যে ঐক্য নিয়ে এসেছেন যে আমাদেরকে আলাইকুমিল জামা তোমরা জামাতের সাথে থাকো এবং তোমরা ঐক্যের সাথে থাকো ওয়াতাসবে হাবলিল্লাহ তোমরা আল্লাহ রশিকে মজবুত করে ধারণ করো তো এটার বিপরীত সুতরাং ঘরে ঘরে জুমা কায়েম করা এটা জায়জ নয় এটা জায়জ নয় এই ক্ষেত্রে ইমাম মালিক রহমতুল্লাহ আলের যদি আমরা ফতোয়া দেখি তাহলে তিনি জুমার ক্ষেত্রে শর্ত লাগিয়েছেন যে জুমার জন্য মসজিদ হওয়া শর্ত এটি হয়েছে ইমাম মালিক রহমাউল্লাহর মত তারপরে যারা সাফে সাফে আর হাম্বেলি ফোকাহা তারা একটা বিশেষ সংখ্যার শর্ত লাগিয়েছেন সুতরাং জুমার সলাৎ বাড়িতে এই রকমের করোনার যে পরিস্থিতি বর্তমান রয়েছে সলাৎ আদায় করা যায় নয় বরং জোহরের চার রাখা সলাত আদি বরং জোহরের চার রাখা সলাত আদায় করতে হবে যদিও এই ক্ষেত্রে বেশ কিছু আলমারা আমাদের সেই আফিদার আলমারাও ভিন্ন মত পোষণ করেছেন যেমন আল্লামা আলমানি রহমতুল্লাহ আলের ভিন্ন মত রয়েছে এজন্য বললাম যে ইজতেহাদি মসাইলের ক্ষেত্রে যদি ইখতলাফ হয় তাহলে ঝগড়া দ্বন্দ্ব না বাড়িয়ে মুসলিম শাসকের আনুগত্য করে যাতে এক দেশে ফিতনা না হয় ফিতনা মুক্ত সমাজ এবং দেশকে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবে যেখানে ফিক্ষি বিষয় কোনো আকিদার বড় বিষয় নয় ফিক্ষি বিষয় রয়েছে প্রত্যেকে নিজের দৃষ্টিভঙ্গি পেশ করেছেন সুতরাং তার দৃষ্টিভঙ্গি তার জন্য কিন্তু আমাকে আপনাকে যথাসাধ্য পক্ষের দিকে খেয়াল রাখতে হবে এসব মশাই নিয়ে ফিতনা দাঁড় করলে হবে না আর সবাই মুফতি সাজলে হবে না এবং একই দেশে একই সমাজ বিভিন্ন রকমের ফতোয়ার ছড়াছড়ি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানো এটি ভালো কাজ নয় এটি ভালো কাজ নয় এই ক্ষেত্রে আমাদের আদর্শ হচ্ছেন প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ বিন মসৌদ রাজি আল্লাহ তালু আপনারা জানেন তার কথা সোনানা আবু দাউদে রয়েছে হাদিসটি এখানে বলা অত্যন্ত জরুরি হবে বা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সেটা হচ্ছে যে উসমান রাজি আল্লাহ তালানহর খেলাফত আমলে তিনি মেনাতে কসর করতেন না পুরো সলাত আদায় করতেন জোহরের চার আসরের চার এশার চার এভাবে চার রাকাত সলাত আদায় করতেন কসর করতেন না তখন তিনি দেখলেন যে এটা তো রাসুল উল্লাহ আমলের খেলাফ আবাকর সিদ্দিক রাজিয়া খেলাফত আমলে যে আমল ছিল তার খেলাফ ওমার রাজি আল্লাহ আমিরুল মোহামিনের যে আমল ছিল দীর্ঘ দশ বছরের তারও খেলাফ ওসমান রাজি এরকম পুরো সলাত আদায় করা কেন শুরু করলেন তখন অন্যান্য অন্য সাহাবিরা বললেন যে আপনি তাহলে প্রকাশ্যে বিরোধিতা করেন প্রকাশ্যে বলেন যে না আমরা এর বিরোধিতা করি তখন তিনি যে বাক্যটি বলেছিলেন এখানে স্মরণ করি প্রত্যেক ভাই বোনকে ইন্নাল খেলাফ আর সরুন ইখতলাফ করা দ্বন্দ্ব সৃষ্টি করা এটা হচ্ছে মন্দ কাজ খেলাফ হচ্ছে এখতলাফ করা হচ্ছে সার খের নয় এতে কল্যাণ নেই এখানে এখতলাফ বলতে মুসলিম শাসক খালিফাতুল মুসলিম উসমান মজি আল্লাহ তালন আমি যদি বিরোধিতা করি তো বেশ কিছু লোক আমার পেছনে হয়ে যাবে আমার সমর্থক হয়ে যাবে আর তারপরে তারা অনেক সময় বাড়াবাড়ি পর্যায়ে চলে আসবে একটা গ্রুপিং তৈরি হয়ে যাবে বড় ধরনের একটা ফেতনা সৃষ্টি হবে জি হ্যাঁ আর বিশেষ করে আজকের যুগে যদি এরকম কিছু করা হয় যে কোনো জায়গায় তো বড় ধরনের ফেতনা সৃষ্টি হবে কত যে কলহ বিবাদ সৃষ্টি হবে সুতরাং এইসব ফেতনা থেকে মুক্ত রাখার জন্য ফিখি মাসাইলের ক্ষেত্রে বাড়াবাড়ি না করে যে আমলটা যেখানে চলছে এবং সেটার দলিল আছে একেবারে ভিত্তিহীন নয় বেদাত নয় তাহলে সেটার উপরে আমল করতে দেওয়া উচিত আর যেই ফতুয়াটি আপনার কেবারুল বড় বড় আলমারা ফতোয়া দিয়েছেন সুতরাং এক দুজন তার বিরোধিতা করে ফিতনা করবেন না অথবা এমন কোনো ফতোয়া সেখানে পেশ করে আপনি নিজেও বিভ্রান্ত হবেন না অন্যদেরকে বিভ্রান্ত করবেন না বারো নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে এইরকম আসমানি বা জমিনি গজবের সময় বা মহামারীর সময় কোন পাটের বিধান আজকাল দেখা যাচ্ছে যে অনেকে সোশ্যাল মিডিয়াতে লিখছেন যে করোনার ভাইরাসের সময় আপনারা কনুদ করুন জি হ্যাঁ একটু চিন্তা করে কথা বলবেন জি হ্যাঁ কনুদ এই সময় করা এটা কি রসুল্লাহ সাল্লাহ ইসলাম থেকে প্রমাণিত এটা দেখার বিষয় রয়েছে জি এই রকম পরিস্থিতিতে এই করোনার ভাইরাস যে সারা বিশ্বে আক্রমণ করেছে আল্লাহ রব্বর এই আজাব থেকে আমাদেরকে মুক্ত করুন আল্লাহ রব আমাদেরকে মসজিদে ফিরে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ রব আমাদেরকে কাজকর্মে দিনের কাজে দুনিয়ার কাজে বৈধ কাজে ফিরে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে মাফ করুন এই রকমের পরিস্থিতিতে কনত করা সম্মত নয় কারণ কনুত হবে কখন যখন কোন সৃষ্টির পক্ষ থেকে কোন মানুষের পক্ষ থেকে কোন জাতির পক্ষ থেকে কোন জালেম শাসকের পক্ষ থেকে জল অত্যাচার হবে এই রকমের যদি কোন জুল অত্যাচার হয় তখন কোনুত রয়েছে রসুল্লাহ সাল্লাম কখন কোনুতে নাজেলা করেছেন এক মাস ধরে যখন সত্তর জন সাহাবাই কেরাম হাফেজ কারি আলেমদেরকে নিয়ে গিয়ে বিশ্বাসঘাতকতা গাদ্দারি করে হত্যা করেছিল কয়েকটি গোত্রের লোকেরা ষড়যন্ত্র করে এইরকমই আর একটি ঘটনার ক্ষেত্রে তো কোনোতে নাজেলা যখন জালেমদের জুলমের শিকার হবে মমিন মুসলিমরা তখন কোনোতে নাজেলা করবে সুতরাং যেসব জুলুম অত্যাচারগুলি হচ্ছে ভারতে অথবা জুলুম অত্যাচার হচ্ছে বারমাতে জুলম অত্যাচার হচ্ছে আপনার সিরিয়াতে জুলম অত্যাচার হচ্ছে ফিলিস্তিনে জুলম অত্যাচার হচ্ছে এরাকে ইরানে বিভিন্ন জায়গায় জুলম অত্যাচার হচ্ছে চীনে জুলম অত্যাচার হচ্ছে ইউঘর মুসলিম ভাই বোনদের ওপর এইরকম বিষয়গুলির ক্ষেত্রে এই রকমের বালা মুসিবতের ক্ষেত্রে কোনো নাজেলা শরীয়ত সম্মত রসল্লা সাল্লামের সন্না কিন্তু আসমানি জমিনে দুর্যোগের ক্ষেত্রে মহামারীর ক্ষেত্রে কোন করা শরীয়ত সম্মত নয় যদিও এই বিষয়টিতে ইখতলাফ রয়েছে একদল বলেছেন আর ইখতলাফ থাকলেই যে আমাদেরকে কোনো একটা ধরে নিতে হবে তা নয় দেখতে হবে যে কোনটা করান সন্ন্যার কাছাকাছি আমাদেরকে মনে হচ্ছে তেরো নম্বরের যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে বালা মুসিবতের সময় সালাত আদায় করা এটা কি শরীয়ত সম্মত একদল অলামাই আমরা বলছেন যে বালা মুসিবতের সময় বালা মুসিবতের সময় সালাত আদায় করা বিশেষ করে এই যে মহামারীর বালা মুসিবত যে আসমানি দুর্যোগ জমিনি দুর্যোগ বর্তমান যে পরিস্থিতি বিশেষ করে করোনা ভাইরাসের কথা বলি এই করোনা ভাইরাসের যে আক্রমণ এই সময়ে যদি কেউ সালাত আদায় করে আল্লাহর এই আজাব থেকে মুক্তি লাভের জন্য এটা কি শরীয়ত সম্মত না এটা শরীয়ত সম্মত নয় এটা শরীয়ত সম্মত নয় হাম্বেলি মজাহের মতে বলছেন যে তারা বলছেন যে সলাত আদায় করা যাবে ভূমিকম্প থেকে রক্ষার জন্য ভূমিকম্পকে রক্ষার জন্য সলাৎ আদায় করা যাবে আর যারা মালেকি সাফেই তারা বলছেন যে ভূমিকম্পর ক্ষেত্রেও করা যাবে না আসমানি জমিন কোনো দুর্যোগের ক্ষেত্রেও সলাত আদায় করা যাবে না বরং সলাত আদায় করা যাবে একমাত্র কসুফ এবং হসুফের সময় কসুফ মানে সূর্যগ্রহণ কসুফ মানে চন্দ্রগ্রহণ সূর্য চন্দ্রগ্রহণের সময় শুধু সলাৎ আদায় করা সন্ন্যাত শরীয়ত সম্মত আর বাকি কোনো আসমানি জমিনি দুর্যোগের সময় সলাত আদায় করা শরীয়ত সম্মত নয় মালিকি এবং সাফি মধাবি সুতরাং এই রকমের পরিস্থিতিতে অনেকে সলাতে ডাক দিচ্ছেন যে আসেন আমরা জামাত সহকারে সলাত আদায় করি না না না সলাত আদায় করবেন না বরং আল্লাহ রবুল আলমের কাছে দোয়া করুন এক একই দোয়া করবেন এই নয় যে সম্মিলিত দোয়ার মাহফিল করি এটাও এক বিদাত দোয়ার মাহফিল করাও বিদাত তবার মাহফিল করা অনুষ্ঠান করা বিদাত তবা দিবস পালন করা বিদাত তবার ঘোষণা মুসলিম শাসককে দিয়ে করাইতে হবে এবং মুসলিম শাসক করবেন তখন আমরা তবা করব মুসলিম শাসকের ঘোষণার অপেক্ষায় থাকব এসব রাজনীতি এসব হচ্ছে ধর্মের নামে রাজনীতি করা এসব ধর্মকে নিয়ে রাজনীতি না করে ধর্মকে দিনকে কোরআন সন্ন্যার আলোকে বোঝার চেষ্টা করব ওমর রাজি আল্লাহ তালানহর জামান নাই মহামারী এসেছিল তাউনে আমাস আপনাদের জানা আছে বড় বড় সাহাবাই কেরামরা তাতে শাহাদাত বরণ করেছেন মারা গেছে রাজি আল্লাহ তালামাজমাইন কিন্তু কোন সাহাবি এই মহামারী থেকে রক্ষার জন্য বা সাহাবাই কেরামগণ থেকে প্রমাণিত নয় যে তারা এইভাবে সালাত আদায় করি আল্লাহর কাছে দোয়া করেছেন জি হ্যাঁ সম্মিলিত সালাতের মাহফিল করেছেন জামাত সহকারে সালাত আদায় করি যেমন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সলাত রয়েছে এরকম সলাত আদায় করে এমন কাজ করেননি হ্যাঁ আপনি এক একই ব্যক্তি জীবনে সলাত আদায়ের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে আনা করবেন সাহায্য চাইবেন কোরআনিক কেরিমের দুটো আয়াত রয়েছে সুরা বাকারের দুটো আয়াত ওস্তাইন ও বিশ্বরে ওয়াসালা ওয়া ইন্নাহালা কবিরা তো ইল্লা আল খাসাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিশ্বরে ওয়াসালা ইন্নাল্লাহা তোমরা সাহায্য কামনা করো রবের কাছে বিশ্বরে ধৈর্যের সাথে অসলা এবং সলাতের মাধ্যমে তাহলে সলাদকে অশিলা মাধ্যম বানিয়ে নেকামলকে আমলকে মাধ্যম বানিয়ে রব্বুল আলমিনের কাছে দোয়া করা ব্যক্তি জীবনে কিছু নফল সলাত আদায় করলেন এবং দোয়া করলেন আল্লাহ রব্বুল আলমের কাছে এটা এক একই ঠিক আছে কিন্তু জামাত সহকারে সলাত আদায় করবেন আর তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন করোনা ভাইরাস দূর করার জন্য এটি বিদাত চোদ্দ নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যেই ব্যক্তি মহামারীতে আক্রান্ত এই করোনার ভাইরাসে ধরনের আক্রান্ত তার জন্য কোনো অনুষ্ঠানে গ্যাদারিংয়ে যাওয়া যাওয়া জায়জ নয় সেটা ধর্মীয় গ্যাদারিং হোক অনুষ্ঠান হোক অথবা সামাজিক পারিবারিক কোনো গ্যাদারিং হোক জায়জ নয় কারণ এটা হচ্ছে অন্য মমেন মুসলিমদেরকে কষ্ট দেওয়া এমনকি তার জন্য মসজিদে যাওয়া জায়েজ নয় আলমারা বলছেন আল্লাহ রবিন কোরআন করিম ইরশাদ যারা মমিন নর এবং নারীদেরকে কষ্ট দেবে বিনা কারণে তারা কোন অপরাধ করেছে যে আপনি আক্রান্ত ব্যক্তি ভাইরাসে আপনি অন্যদের ক্ষতি করতে যাবেন তাদের পাশে বসতে যাবেন আপনি হ্যাঁ তাদের ক্ষয় ক্ষতি হবে এটা কেন করতে যাবেন আপনি তাহলে বড়ই অন্যায় ফাঁকা দেহতামাল বহতান ও ইসমাম সুস্পষ্ট গুনহা এবং অপবাদে লিপ্ত পনেরো নম্বরে যে মাসাল আলোচনা করবো সেটা হচ্ছে সলাত অবস্থায় নাক মুখ ঢাকা আর বিধান হচ্ছে যে এটা মকরু জায়জ নয় জি বিনা কারণে সলাত অবস্থায় কোনো মানুষ যদি নাক মুখ ঢাকে এটা জায়জ নয় কিন্তু এই অবস্থায় করোনার যে ভাইরাস বা এই রকম যে কোনো পরিস্থিতি যদি হয় যেখানে নাক মুখ ঢাকতে বলা হচ্ছে আর এইরকম যদি করতে বলা হয় তাহলে জায়জ আছে তাহলে জায়জ আছে প্রয়োজনের জন্য ষোলো নম্বরে যে মাস আলাটি আলোচনা করব সেটা হচ্ছে যারা এই রকমের মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাবে তাদের গোসলের বিধান কি মাইয়াতের গোসলের বিধান কি যে মাইয়াত এই করোনার ভাইরাসে আক্রান্ত হয়ে মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে এর মশালা হচ্ছে আসল যে মেয়াতকে গোসল দেওয়া ফরজ মেয়াতকে গোসল দেওয়া ফরজ ওয়াজিব এটা জীবিতদের জন্য জীবিত যারা সেখানে আশেপাশে মুসলিমরা রয়েছে তাদের জন্য ফরজ এই ফরজ ফরজে ফায়া আদায় করবে যদি বিশেষজ্ঞরা বলে এই ভাইরাসে এফেক্টেড হওয়ার কারণে ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে সে মারা যাওয়ার পরেও তাতে ভাইরাস রয়েছে সুতরাং তার কাছাকাছি গেলে তাকে গোসল দিলে তাদের আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে তাদের প্রাণনাশের আশঙ্কা রয়েছে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে সেই ক্ষেত্রে এই গোসল স্থগিত হইতে পারে যেমন বেশ কিছু বর্তমান অলামারা বলছেন প্রত্যেককে নিজ নিজ কবরে দাফন করতে হবে যদি সেটা সম্ভব হয় কিন্তু যদি দেখা যায় যে অনেক লোক একসাথে মারা যাচ্ছে যেমন আজকাল হচ্ছে ইটালিতে আল্লাহ রবুল্লা আল মুসলিমদের হেফাজত করে এইরকম একসাথে অনেক মৃত যদি হয়ে যায় আর পৃথক পৃথক দাফন করা যদি কষ্টকর হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই এক কবরে একাধিক ব্যক্তিকে দাফন করতে এই ক্ষেত্রে যেই ব্যক্তি কোরআন সম্পর্কে বেশি জ্ঞানী আগে রাখবে এবং কেবলার দিকে রাখবে যেমন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম ওহদের যুদ্ধের যে সত্তর জন সোহাদা ছিলেন তাদেরকে কবর একাধিক সাহাবাই কেরামদেরকে দাফন করেছিল সতেরো নম্বর মাসালা হচ্ছে যে সালাদ যখন আমরা জামাতে আদায় করব তখন আসল হচ্ছে যে কাতারগুলি কাছাকাছি হইতে হবে কাতারগুলি কাছাকাছি হইতে হবে এমন কাছাকাছি হইতে হবে যে শুধু শেষদার জায়গা পর্যন্ত থাকবে আর তারপরে কাতার লাগবে যতটা শেষদা করার জন্য জায়গা লাগে ততটা রেখে তারপরে আপনি দাঁড়াবেন কাতার লাগাবেন কিন্তু যদি এই মহামারীর কারণে আমাদেরকে অ্যাডভাইস করা হয় যে একটু কাতারে দূরত্ব রাখতে হবে না হলে এই রোগ সংক্রমণ করতে পারে এই রোগ দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে তাহলে কাতার একটু দূর করায় কোনো অসুবিধা নেই কাতার থেকে কাতার দূর করায় কোনো অসুবিধা নেই কিন্তু প্রত্যেক ব্যক্তির মুসল্লির কাছাকাছি হয়ে দাঁড়ানো বা সেটে দাঁড়ানো এটি হচ্ছে শরীয়তের বিধান এবং এটি হচ্ছে ওয়াজিব সুতরাং এই যে পশ্চিমা কিছু দৃশ্য দেখলাম জানি না ওইসব কোন দেশের যে এক মসজিদে প্রত্যেকে অনেক দূরে দূরে দাঁড়িয়ে আছে আর জামাত করছে এই দৃশ্যটা খুব বিশ্রী দৃশ্য এটা কোনো ভালো দৃশ্য নয় এতই যদি ক্ষতির আশঙ্কা থাকে তাহলে এই ক্ষেত্রে জামাত মাফ হয়ে যাবে আর এই রকম দূরত্ব বজায় রেখে জামাত করার কোনো যুক্তি নেই বরং নিজ নিজ বাড়িতে সলাত আদায় করবে যাতে করে এই রকমের সংক্রামক ব্যাধি থেকে বেঁচে থাকার জন্য ব্যবস্থা নিতে পারে বা যেটা ব্যবস্থা গ্রহণ করা সেটা গ্রহণ করতে পারে আঠারো নম্বর যে মশালা সেটি হচ্ছে রোজাদার ব্যক্তির রোজা ছাড়া জায়েজ যদি রোগাক্রান্ত হয় তাহলে কিন্তু তাকে এই রোজাগুলি শ্যামগুলি কাজা করতে হবে যদি সম্ভাবনা থাকে যে সে সুস্থ হয়ে যাবে আর যদি দেখা যায় যে সুস্থতার সম্ভাবনা নাই মানে স্থায়ী রুগী এমন হয়েছে যে যেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আর এই রুগী আরোগ্য লাভ করবে না তাহলে প্রত্যেক শ্যাম প্রত্যেক রোজার বিনিময়ে একজন মিসকিনকে খাবার দেবে আদসা করি অর্থাৎ দেড় কেজি করে আনুমানিক দেড় কেজি করে প্রত্যেক মিসকিনকে খাবার দেবে এক এক সম এক এক শ্যামের বদলে তাহলে ত্রিশটি যদি রমজান মাসের শ্যাম হয় রোজা হয় তাহলে পঁয়তাল্লিশ কেজি চাউল খাদ্যদ্রব্য দিলেই হবে মিসকিনকে উনিশ নম্বরে যে মশালা সেটা হচ্ছে কেউ যদি ওমরার জন্য এহরাম বাঁধে আর তারপরে এই করোনা ভাইরাসের কারণে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয় যেমন অনেকেই টেলিফোন করেছেন এইবারে যারা বিভিন্ন রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর তাদেরকে এহরাম পরা অবস্থায় রাস্তা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাহলে তারা কি করবে এই ক্ষেত্রে মাস আল্লাহ হচ্ছে যদি শর্ত আগে লাগিয়ে নিয়ে থাকে যেমন হাদিসে রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম শিখিয়েছিলেন দুবার আল্লাহ তালানহাকে যে ইন হাবাসানি হাবেসুন কোনো যদি বাধা দানকারী আমাকে বাধা দিয়ে দেয় ফা মাহেল্লি হাইসু হাবাস্তানি আল্লাহ যেখানে তুমি বাধা দেবে বা আমি বাধাগ্রস্ত হব সেখানে আমি হালাল হয়ে যাব এই শর্ত যদি লাগিয়ে নিয়ে থাকে নিজের ভাষাতেও আরবিতে বলা কোনো শর্ত নাই যদি নিজের ভাষা লাগিয়ে নিয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই এহরাম খুলে দেবে হালাল হয়ে যাবে আর কোনো দাম লাগবে না তবে কেউ যদি শর্ত না লাগিয়ে এহরাম অবস্থায় যায় তাহলে রাস্তায় বাধাপ্রাপ্ত হলে বাধাগ্রস্ত হলে সেখানে থেমে যাবে এবং সেখানে এহরাম খুলে দেবে মাথা মুন্ডন করে নেবে বা চুল ছোট করে নেবে হালাল হয়ে যাবে আর সেখানে যেহেতু বাধাগ্রস্ত হয়েছে সেজন্য সেখানে একটি দম বা কোরবানি জবাই করবে সেখানে সম্ভব হলে আর না হলে হারামের এলাকাতে জবাই করবে পরবর্তীতে অর্থাৎ তাকে দম দিতে হবে তাকে দম দিতে হবে যেমন রসুল্লাহ ইসলাম এবং সাহাবাই কেরামন হোদাই বিয়ার সন্ধির বছর যখন বাধাগ্রস্ত হলেন সাহাবাই কেরামা সেই বছরে মোটেই যেতে পারলেন রসুল্লাহ যেতে পারলেন না তখন যাদের কাছে সেখানে হাদির পশু ছিল জবাই করলেন এবং তার সাথে সাথে সেখানে হালাল হয়ে গেলেন চুল ছোট করে বা মাথা নেড়া করে বিশ নম্বরে যে মাস আলাটি আলোচনা করব সেটা হচ্ছে এহরামের অবস্থায় মাস্ক ব্যবহার করা এহরাম অবস্থায় পুরুষদের জন্য মুখ ঢাকা জায়জ নয় আর মহিলাদের ক্ষেত্রেও তাদের চেহারাতে এহরাম রয়েছে কিন্তু বেগানা পুরুষ হলে তাদের চেহারা ঢাকতে পারবে তারা চাদর দিয়ে অন্যা দিয়ে যদিও নেকাব ব্যবহার করবে না কিন্তু পুরুষ লোকেরা তাদের মুখ ঢাকতে পারবে না জায়েজ নয় মাথা ঢাকতে পারবে না কিন্তু এই রকমের করোনার পরিস্থিতিতে অথবা এই রকমের যে কোনো প্রয়োজনে যদি মুখ ঢাকতে হয় তাহলে জায়েজ এবং বেশ কিছু সাহাবাই কেরাম থেকে এর দলিল প্রমাণ রয়েছে যে তারা প্রয়োজনে মুখ ঢেকেছেন ইনশা আল্লাহ তালা তাদেরকে দম দেওয়া লাগবে না কারণ সেটা তারা প্রয়োজনের তাগিদেই করেছে একুশ নম্বরে যে মাসাল আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্কিত এই রকমের পরিস্থিতিতে অনেকে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত অনেক ভাইরা হয়তো দোকান ভাড়া নিয়েছেন অথবা কোনো সাজ সরঞ্জাম ভাড়া নিয়েছেন যান্ত্রিক কোনো কোনো কিছু ভাড়া নিয়েছেন আর তারপরে কাজকর্ম হইল না ওটাই হইল না ক্ষতিগ্রস্ত হলেন তো এই যে ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন এই ক্ষেত্রে করণীয় কি অলমারা বলেছে এই ক্ষেত্রে যার যেই ব্যক্তি ভাড়া দিয়েছে সেই ব্যক্তি সেই ভাড়াগুলি মাফ করে দিয়ে বা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে তাদেরকে বাঁচাবে জি হ্যাঁ এই ক্ষেত্রে যেহেতু তারা যেই কাজের জন্য নিয়েছিল সেই কাজ করতে পারল না এই জন্য উচিত হবে তাদের ভাড়াগুলি ছেড়ে দেওয়া বা মাফ করে দেওয়া বাইশ নম্বরে যে মাস আল আলোচনা করব সেটা হচ্ছে কেউ যদি দান খেরাত করে যেমন হেবা করা দান করা ওসিয়ত করা বা ওকফ করা এই ধরনের দান খেরাত করে অসুস্থ অবস্থায় আপনার করোনা ভাইরাসে আক্রান্ত আর এই অসুস্থ অবস্থায় এমন অসুস্থ যে হয়তো বাঁচবে না হ্যাঁ ভয়ঙ্কর অসুখ চিকিৎসকগণ বলছেন যে এতে মরে যাওয়ার ভয় আছে রুগীর মরে যাওয়ার ভয় আছে যদি মরে যাওয়ার ভয় থাকে তাহলে অসিয়ত পুরো ধন সম্পদে করতে পারবে না বরং তিন ভাগের এক ভাগ দান করতে পারে তিন ভাগের এক ভাগ অসিয়ত স্বরূপ বাস্তবায়ন হবে পুরো ধন সম্পদ দান করার অধিকার রাখে না জি আর সে অসিয়ত হবে ওয়ারেস ছাড়া উত্তরাধিকারী ছাড়া অন্যদের জন্য কিন্তু চিকিৎসকগণ যদি বলেন যে এই রুগী এমন পরিস্থিতিতে চলে যায়নি যে সে মারা যাবে হ্যাঁ তার মৃত্যুর আশঙ্কা নেই তাহলে এই রকম সুস্থ অবস্থায় মানুষ নিজের পুরো ধন সম্পদে তার নিয়ন্ত্রণ রাখে সুতরাং পুরো ধন সম্পদ যদি কেউ মনে করে যে আমি কাউকে দিয়ে দেব আমি কাউকে অফ করে দেব কোথাও অফ করে দেব অথবা দান করে দেব সেটা জায়েজ রয়েছে সুস্থ অবস্থায় তেইশ নম্বরে যে মাস আল্লাহ সেটা হচ্ছে এইরকম মহামারীগুলিতে অনেক সময় আপনজনরা একসাথে মারা যায় একসাথে মারা যায় কে আগে মারা গেল কে পরে মারা গেল কিছু বোঝা গেল না আর ধন সম্পদের ভাগ বন্টন কিভাবে হবে একটি গুরুত্বপূর্ণ মশালা এই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে যে যেই ব্যক্তি পরে এন্তেকাল করবে সেই ব্যক্তি আগে যেই ব্যক্তি এন্তেকাল করেছে তার উত্তরাধিকারী হবে যদিও কয়েক সেকেন্ডের জন্য হোক না কেন কয়েক সেকেন্ডের জন্য আগে আর পরে এতেকাল যদি করে থাকে আর সেটা জানা সম্ভব হয় তাহলে যেই ব্যক্তি পরে এতেকাল করলো সে আগে যে মৃত্যুবরণ করেছে তার ওআরএস উত্তরাধিকারী হবে কিন্তু যদি সেটা জানা সম্ভব না হয় একই সাথে মারা গেছে কিছু বোঝা যাচ্ছে না অথবা সন্দেহ বোঝা যাচ্ছে না যে কে আগে আর কে পরে মারা গেল তাহলে অধিকাংশ অলামাই কেরামগণ বলছেন যে তারা কেউ কারো ওয়ারিস হবে না একসাথে একাধিক ব্যক্তি যদি মারা যায় অথবা তাদের আগে পরে কে মারা গেছে গাড়ি দুর্ঘটনায় মারা গেছে দুজনের সম্পর্কে জানাই যায় না যে কে আগে পরে মারা গেল বিমান দুর্ঘটনায় মারা গেল করোনার ভাইরাসে আক্রান্ত হয়ে একই সাথে অনেকে মারা গেল তাহলে তারা কেউ কারো অরেস হবে না ধরেন বাপ বেটা একসাথে মারা গেছে বোঝা যায় না যে কে আগে আর কে পরে মারা গেছে তাহলে বাপ ছেলের অরেস হবে না ছেলে বাপের অরেস হবে না তাহলে কি হবে এদের প্রত্যেকের যে ধন সম্পদ রয়েছে নিজের ধন সম্পদ এই সব পরিত্যক্ত ধন সম্পদের তাদের ওয়ারেসেন উত্তরাধিকারীরা ওয়ারেস হবে চব্বিশ নম্বরে যে মাসালাটি আলোচনা করব সেটা হচ্ছে কোন ব্যক্তি যদি করোনা ভাইরাসে আক্রান্ত থাকে আর সেই সময় যদি কোনো মেয়েকে প্রস্তাব দিতে যায় বিয়ের জন্য তাহলে এই রকমের প্রস্তাবের সময় তাকে অথবা তার অভিভাবককে তার পরিবারের সদস্যদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে হবে যে আমি অমুক রোগে আক্রান্ত অথবা আমার ছেলের আমার ছেলে এই রোগে আক্রান্ত যার আপনি পায়গাম দিতে যাচ্ছেন কোনো ব্যক্তিকে তার মেয়ের জন্য বা তার বোনের জন্য কারণ এই রকমের রোগকে গোপন রাখা জায়জ নয় খেয়ানত এবং এই রকমের রোগগুলি এমন একটি দোষ যেই দোষের কারণে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় যেমন কুষ্ঠরোগী কোনো ব্যক্তি যদি কুষ্ঠ রোগী হয় তাহলে তাকে অবশ্য অবশ্যই জানিয়ে দিতে হবে শ্বেত রোগ যদি থাকে এই রকমের যদি এমন রোগ থাকে যেই রোগগুলি ঘৃণার কারণ হয় মানুষের জন্য হ্যাঁ বা যৌন সম্পর্কীয় রোগ যেখানে অক্ষম তাহলে অবশ্যই খেয়ানত হ্যাঁ, গোপন রাখা স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে দোষ জানিয়ে দেওয়ার পরে যদি তারা বিয়ে দেয় তাহলে ভালো কথা আর না দিলে কোনো অসুবিধা নেই পঁচিশ নম্বর এবং এটি হচ্ছে আমাদের শেষ আজকের আলোচনার শেষ মাস আলা সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত ইচ্ছাকৃত এ রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও অন্য ব্যক্তির ক্ষতি সাধন করতে চায় অন্য ব্যক্তির ক্ষতি সাধন করতে চায় এবং ক্ষতি সাধনের উদ্দেশ্যে তার সাথে মেলামেশা করে তার কাছে ঘনিয়ে বসে এবং তার তার সাথে আলিঙ্গন করে তার কাছাকাছি হইল এইভাবে তাকে ক্ষতিগ্রস্ত করা তার উদ্দেশ্য ছিল ইচ্ছাকৃত যদি এটা করে থাকি তাহলে এই মাস আল্লাহকে কেয়াস করতে হবে এমন ব্যক্তির ওপর যেই ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে বিষ পান করিয়ে দেয় কোনো ব্যক্তি যদি কাউকে বিষ পান করিয়ে দেয় আর তাতে সে মৃত্যুবরণ করে তাহলে সে খুনি ঠিক তেমনই যেই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত জানে যে আমি আক্রান্ত তারপরে অন্য কোনো ব্যক্তির কাছে ঘনিয়ে গিয়ে বসলো ইচ্ছাকৃত তাকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে তার সাথে তার শত্রুতা রয়েছে বা কোনো রকমের এমন কিছু রয়েছে ইচ্ছাকৃত তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য তার কাছে ঘনিয়ে বসলো যে সেও ক্ষতি আমি তো মরবো তো তাকেও মারবো তাহলে সেই ব্যক্তি যেন তাকে বিষ পান করালো এই রকমের অপরাধ করলো সুতরাং সেও ইচ্ছাকৃত খনি ইচ্ছাকৃতভাবে খনের অপরাধে সে অপরাধী সুতরাং তার ওপর মুসলিম সরকার সেই দণ্ডবিধান কায়েম করবে দেখতে হবে তার পরিস্থিতিটা বা তার অবস্থাটা কেমন ছিল এইরকমই আরেকটি দিক রয়েছে এর যে একজন নয় একাধিক লোক বেশ কিছু সমাজের লোকদেরকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য যদি থাকে উদ্দেশ্য জানে যে আমি অসুস্থ করোনা ভাইরাসে আক্রান্ত আর এই অবস্থায় সেই ব্যক্তি সমাজের লোকদের কোনো একটা বড় গ্যাদারিং ইচ্ছা করে তাদের ক্ষতি করার জন্য তাদের সাথে সামিল হয়ে গেল ইচ্ছা করে মসজিদে গেল ইচ্ছা করে তাদের সাথে জমিয়তে গেল গ্যাদারিং আর তারপরে তার উদ্দেশ্য ছিল তাদের ক্ষতি সাধন করা তাহলে এর হুকুম হচ্ছে আল ইফসাদ ফিল আরদের হুকুম পৃথিবীতে বিশৃঙ্খলা বা অশান্তি সৃষ্টি করার হুকুম যার শাস্তির কথা কোরআন আল্লাহর কঠোর শাস্তির কথা বলেছে ইন্নামা জাজাউল্লাযিনা ইউহারিবুন আল্লাহ ওয়া রাসূলা ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির জন্য ছোটাছুটি করে ফিতনা ফাসাদ এবং বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি করতে চায় তাদের যাজা তাদের শাস্তি হচ্ছে পার্থিব শাস্তি আইয়কাত্তালু আউসাল্লাবু আও তোকাত্তা ইদিহিম আরজুলমিন খেলাফিন আউ ইউনফামিন আল আর চারটি শাস্তির কথা আলমিন উল্লেখ করেছেন এই শাস্তিগুলির যে কোনো শাস্তি যেটা তার জন্য প্রযোজ্য মনে করবে মুসলিম হাকে মুসলিম শাসক সেটাই দিতে পারবেন যদি তারা নিশ্চিত হতে পারেন যে সেই ব্যক্তি ইচ্ছাকৃত সমাজের লোকদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এখানে আজকের আলোচনা যা লম্বা হয়ে গেল শেষ করলাম তবে গুরুত্বপূর্ণ বেশ পঁচিশটির মতো মাসাইল আলোচনা করলাম আর শেষখানে একটি কথা আরও বলবো যে আল্লাহ রবুল আলমিন আমাদের সার্বিক কল্যাণের জন্য কোরআনে কারিমে যে বিধানগুলি বলেছেন তার মধ্যে একটি হচ্ছে যে ইয়া ইহাল্লাজিন আমানু আতি উল্লাহ আতি ও রাসুল উলিল আমর মেনকুম হে মমিন সকল তোমরা আল্লাহর আনুগত্য করো রসুল সাল্লাহ ইসলামের আনুগত্য করো এবং তোমাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের আনুগত্য করো সুতরাং মুসলিম শাসকের যেসব আইন কানুনগুলি এই বিশেষ করে এখন যে করোনার যে ভয়াবহতা এই সময়ে যেসব দিক নির্দেশনাগুলি সরকারের পক্ষ থেকে আসবে সেগুলি আমাদের কল্যাণের জন্য আমাদের ব্যক্তির কল্যাণের জন্য পরিবারের কল্যাণের জন্য সমাজের কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য সুতরাং সেগুলি মেনে চলা অত্যন্ত জরুরি অলিল আমরে মেনকুম সুতরাং মুসলিম শাসকের পক্ষ থেকে যতই গুণাগার তারা হোক না কেন তাদের পক্ষ থেকে যে কোনো দিক নির্দেশনা যদি আসে আইন কানুন আসে তোমরা ঘরে থাকো তাহলে ঘরে থাকতে হবে যদি বলা হয় তোমরা মসজিদে এসো না তাহলে মসজিদে আসবেন না তোমরা গ্যাদারিং করিও না বিবাহ সাদের অনুষ্ঠান করিও না করবেন না তোমরা সমুদ্র বিচে জমা হবে না যাবেন না পার্কে যাবে না যাবেন না তোমরা ডিউটিতে আসিও না আসবেন না তোমরা দোকানপাট খুলিও না খুলবেন না জি হ্যাঁ এইভাবে আনুগত্য করতে হবে কারণ এটা বৃহৎ স্বার্থের জন্য এই দিক নির্দেশনাগুলি সুতরাং এগুলি মেনে চালাতে আমাদের শারীরিক মানসিক পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আর সর্বস্তরে শান্তি নেমে আসবে আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে সার্বিক কল্যাণের জন্য কাজ করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করেন আমাদের বালা মুসিবত যেন দূর করেন এবং আমাদের ভুলের জন্য পাপের জন্য অন্যায়ের জন্য আল্লাহ রব্বুল আলম যেন আমাদের সকলকে না ধরেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের দুনিয়ার আজাবকে যেন দূর করে দেন আখেরাতের আজাব থেকে বাঁচার জন্য আমাদের সচেষ্ট হওয়ার তৌফিক দান করেন রবের দিকে আমাদের ফিরে আসার তৌফিক দান করেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نعوذ بك من البراس والجنون والجزام ومن سيئ الأسقام اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة العادة اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وبطن سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين